আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত ইউনিভার্সাল ভিশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইসলাম ও সমাজ অনুষ্ঠানে আপনারা আমাদের এই অনুষ্ঠান ইতোপূর্বে দেখেছেন এবং আমরা আগেই বলেছি যে এই অনুষ্ঠানটি করার পিছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মানুষের সমাজ জীবনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন এবং আমরা জানি যে ইসলাম মানুষের সামাজিক জীবনকে ইবাদতের অন্যতম ক্ষেত্র হিসাবে চিহ্নিত করেছে মসজিদ হচ্ছে আমাদের ইবাদত ক্ষেত্র ইবাদতের জায়গা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু সমাজ হচ্ছে ইবাদতের বৃহত্তর পরিসর মুসলিমদের জন্য ইসলাম তার সকল আকিদে বিশ্বাসের আলোকে একজন মুসলিমকে তার যেভাবে ব্যক্তি জীবনকে শোভিত করতে চায় সাজাতে চায় গুণ বৈশিষ্ট্যমণ্ডিত করতে চায় এই সকল গুণ ও বৈশিষ্ট্য নিয়ে একজন মুসলিম তার সামাজিক জীবনে প্রতিটা পর্বে ধাপে ধাপে সেই আচরণগুলো করবে অর্থাৎ একজন মুসলিম কেবল তার পরিচয় দিয়েই নিজেকে মুসলমান হিসাবে প্রমাণ করবেন না যেমন আমরা নাম শুনে বুঝতে পারি যে ভদ্রলোক মুসলিম মানুষটি মুসলিম কিন্তু ইসলামের টার্গেট হলো একজন মুসলিম তার গুণ দিয়ে সমাজের কাছে মানুষের কাছে তার পরিচয় তুলে ধরবেন এই গুণটি হবে ইসলামের নম্রতা ইসলামের ভদ্রতা ইসলামের সহনশীলতা ইসলামের সৌন্দর্য কথা বলার সৌন্দর্য শোনার সৌন্দর্য আচরণের সৌন্দর্য দয়া ভালোবাসা মমতা সব কিছু তার আচরণের মধ্যে থাকবে তো আমরা তো পূর্বে সামাজিক বিষয়ে অনেক বিষয়ে কথা বলেছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছি সেটা হলো দয়া ও ভালোবাসা সমাজ জীবনে দয়া এবং ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস একটি সমাজ থেকে যদি সামগ্রিকভাবে মানুষের মধ্য থেকে দয়া এবং ভালোবাসার চেতনা উবে যায় উঠে যায় কমে যায় তাহলে সমাজে অশান্তি বিশৃঙ্খলা নানা ধরনের অত্যাচার অবিচারের সূচনা হয় সেই জন্য এটি যেমন ব্যক্তি মানুষের একক গুণের অংশ ঠিক তেমনইভাবে সামাজিক জীবনে সামগ্রিকভাবে মানুষের মাঝে দয়া এবং ভালোবাসার উপস্থিতিটা অপরিহার্য এটার উপরেই সমাজের শান্তি শৃঙ্খলা পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতির সম্পর্ক এর উপরে নির্ভর করে সুতরাং আমরা মানে ইসলামী নির্দেশনা হিসাবে মুসলিম সমাজে বা যে সমাজে একজন মুসলমান বাস করেন তিনি নারী হন আর পুরুষ হন তার আচরণে দয়া এবং ভালোবাসার প্রকাশ থাকতে হবে বাস্তব নমুনা থাকতে হবে আমরা কোরআন কারিমে নবী সাল্লাহ সাল্লামের চরিত্র মাধুরীর উল্লেখযোগ্য একটি দিক দেখতে পারি যে তিনি দয়া এবং ভালোবাসার মূর্ত প্রতীক ছিলেন কোরআন কারিমে বলা হচ্ছে লাকদ জা আকুম রসুল মিন আংফুসিকুম আজিজ উন আলাইহিমা আনিতুম হারিস আলাইকুম বিল মিনিন রউফুর রাহিম যে তোমাদের কাছে তোমাদের মধ্য থেকেই একজন রাসুল এসেছেন এই রাসুল তোমাদের দুঃখ কষ্টে তিনি কষ্ট পান তার কাছে দুঃসহ তিনি তোমাদের মঙ্গলকামী মোমেনদের প্রতি স্নেহশীল ও দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের অন্যতম নাম আমরা জানি আর রহমান আর রাহিম যেটা দিকে তাকিয়ে আমরা আল্লাহর কাছে নিজেদের প্রতি তার দয়া এবং অনুগ্রহের প্রত্যাশা করি আল্লাহ তালা তার সকল সৃষ্টি নিচয়কে যে ভালোবাসা দিয়ে যে মমতা দিয়ে যে করুণা দিয়ে যে অনুগ্রহ দিয়ে ঢেকে রেখেছেন সেটা হলো আল্লাহ তালার দয়া এবং ভালোবাসা তার সৃষ্টির প্রতি আজকে দেখেন আমরা যারা মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করছি পরিচয় দিচ্ছি মনে করছি এই মানুষগুলো ইসলামের আনুগত্যের পরিমাপে কালেমার দাবির আলোকে আমরা কতটুকু আল্লাহ তালার আনুগত্য কৃতজ্ঞতা প্রকাশ করতে পারছি কিন্তু তারপরেও আল্লাহ রব্বুল আলমিন মুসলিম অমুসলিম নির্বিশেষে কাফের মুশ্রিক নির্বিশেষে বিশ্বাসী অবিশ্বাসী নির্বিশেষে সবার প্রতি তার দয়া এবং মায়ার যে স্রষ্টা হিসাবে যে অনুদান সেগুলো উন্মুক্ত আছে আজকে দেখেন আমরা যে সমাজে আছি সেই সমাজের মানুষদের মধ্যে আজকের আমার দেশের কথাই যদি বলি তাহলে দেখেন কি দেখছি আমরা আজকে দারুণ অভাব পারস্পরিক মানুষদের মধ্যে সামাজিক মানুষদের মধ্যে পারিবারিক সদস্যদের মধ্যে দয়া এবং ভালোবাসার মহামারী চলছে আজকে দেখেন আমরা সমাজে একটা শব্দ খুব ব্যাপক প্রচলিত হয়েছে আমরা বলছি সেটা কি ভালোবাসা ভালোবাসার নামে আমরা গান লিখছি আমরা কবিতা লিখছি নাটক লিখছি সিনেমা করছি ভালোবাসার নামে ঘটা করে দিবসও পালন করছি উপঢৌকন দিচ্ছি সৌজন্য বহু কিছু করছি কিন্তু বলুন তো আজকের একটি গান একটি কবিতা একটি নাটক একটি সিনেমা ভালোবাসা ছাড়া হয় না এই প্রসঙ্গ থাকতেই হবে কিন্তু আসলে কি আমাদের সামাজিক জীবনে সামষ্টিক জীবনে ভালোবাসা বৃদ্ধি পেয়েছে যদি বৃদ্ধি পেত তাহলে আমরা কি দেখছি যে পৃথিবীতে সবচেয়ে দয়াদ্র মায়াময় হবে অনুগ্রহশীল হবে বাবা মা তার সন্তানের প্রতি এবং সবচেয়ে মধুর এবং নিবিড় সম্পর্ক হবে বাবা মা এবং সন্তান সন্ততির প্রতি কিন্তু আজকে আমরা কি দেখছি দুনিয়ার আর সব দেশ বাদই দিলাম শান্তিপ্রিয় আমার এই দেশটির মানুষগুলোর মধ্যে কি দেখছি শান্তিপ্রিয় আমার এই দেশের মানুষদের মধ্যে দেখছি যে মা অবলীলায় তার একটা দুইটা তিনটা সন্তানকে হত্যা করে ফেলছে কিসের জন্য ঘৃণিত পরকিয়ার শিকার হয়ে কিসের জন্য স্বামীর সাথে অভিমান করে কখনো মা সন্তানকে মারছে কখনো স্বামী সন্তানকে মারতেছে আবার কখনো দু একটা ঘটনা আমরা দেখছি যে বাবা মা উভয় মিলে নিজেদের সন্তানকে মারছে এটা আমরা আরব জাহালাতের কথা বলি আজ আমি জাহিলিয়াতের কথা বলি আজকে আমরা আলোক উজ্জ্বল এই পরিবেশে আমাদের রাস্তাঘাট ঘর বাড়ি বিজ্ঞানের বদৌলতে কোথাও আমরা অন্ধকার রাখি নাই রাতকে দিনের মতো আলোকিত করে ফেলেছি কিন্তু আমাদের হৃদয়গুলো আমাদের শিক্ষার জায়গাগুলো আমাদের মূল্যবোধের জায়গাগুলো এত অন্ধকার হয়ে পড়েছে আমি তো মনে করি আপনারা আমার সাথে একমত হবেন যে আয়ামে জাহেলিয়াতের অন্ধকারকেও হার মানাচ্ছে কিন্তু কেন আজকে যদি আপনি এক এক করে গোনেন যে এদেশের প্রায় নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান মসজিদে যাওয়া মানুষের সংখ্যাও কিন্তু একেবারে কম না রোজাদার সে সংখ্যা একেবারে খারাপ না তাহলে কেন হচ্ছে এই ভালোবাসার চর্চা আমাদের সমাজে যা হচ্ছে এই ভালোবাসার চর্চাটা ইসলামী দৃষ্টিতে ইসলাম অনুমোদিত ইসলাম নির্দেশিত ভালোবাসার পথ না এটা মেকি এটা কৃত্রিম এখানে ইসলামের নির্দেশনা নাই অথচ এই আদর্শের যিনি বার্তাবাহক নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের পরিচয় বলতে গিয়ে আমি শুরুতে আপনাদের সামনে আয়াতটি তেলাওয়াত করেছি যে মোমিনদের জন্য দুঃখ কষ্ট তার জন্য অসহনীয় এবং তিনি সকল মানুষের জন্য মঙ্গলকামী তিনি মোমিনদের প্রতি বিশেষ করে মোমিনদের প্রতি স্নেহশীল এবং দয়াময় যে নবীর একটি পরিচয় হচ্ছে তিনি রহমাতুল্লিল আলমিন তো রহমাতুল্লিল আলমিনের অনুসারী হয়ে আমরা যদি আমাদের নিজেদের সন্তান সন্তানকে হত্যা করতে পারি তাহলে আমাদের মধ্যে কি দয়া মায়া ভালোবাসা কিছু অবশিষ্ট আছে গেল এ প্রসঙ্গ সন্তান বাবা মাকে হত্যা করছে অবলীলায় ভাই ভাইকে হত্যা করছে প্রতিবেশী প্রতিবেশীর উপরে নির্যাতন করছে নির্মম নির্যাতন করছে শিশুর প্রতি নির্যাতন করে নির্মমভাবে অমানবিক পার্শ্ববিক অত্যাচার চালিয়ে পাঁচ বছরের শিশু মুক্তি পাচ্ছে না এই জিনিসগুলো প্রমাণ করে যে আজকের আমাদের এই মুসলিম সমাজ যা যেখানে সম্প্রীতি ভালোবাসার একটা দীর্ঘ ঐতিহ্য ছিল সেটা আমরা কোনো না কোনো কারণে হারিয়েছি আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা চলে গেছে দয়া মোহাব্বত চলে গেছে শুধু সামাজিকভাবেই যায়নি আমাদের পারিবারিক জীবনেও আজকে আমরা যে কোনো সময়ের তুলনায় একটা ভালনারেবল সিচুয়েশান একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থানে আমাদের পারিবারিক জীবন চলছে কেন এর মূল কারণ হচ্ছে পরস্পরের প্রতি আস্থা বিশ্বাসের অভাব এবং সেখান থেকে ভালোবাসা দয়া পারস্পরিক অনুগ্রহবোধ আমাদের নাই ফলে আমরা একজন আরেকজনের প্রতি যে কোনো ধরনের নিষ্ঠুরতাকে প্রদর্শন করতে আমাদের মধ্যে কোনো কার্পণ্য আসতেছে না অথচ নবী সাল্লাহ সাল্লাম জানিয়ে দিলেন পরিষ্কার করে অনেকগুলো হাদিস আছে এ হাদিসটি ইমাম তিরমিজি উল্লেখ করেছেন যে লাইসা মিন্না মাল্লাম এরহাম সাগিরেনা ওয়া আরিফ শারফা কাবিরেনা যে যে ব্যক্তি সে ব্যক্তি আমার দলভুক্ত নয় যে ছোটদেরকে স্নেহ এবং বড়দের প্রতি শ্রদ্ধাশীল নয় তা একটা মানুষ কাউকে কখন স্নেহ করতে পারে যখন তার প্রতি তার ভালোবাসা থাকবে মায়ের আপাত্ত স্নেহ কেন আসে কারণ মা সবচেয়ে বেশি রহম দিল দয়াদ্র যে কারণে মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর আর কারো ভালোবাসার তুলনা হয় না পিতার ভালোবাসার সাথে সন্তানের প্রতি আর কারো ভালোবাসার তুলনা হয় না আবার কারোর প্রতি সম্মান এবং আস্থাবোধ যত সুদৃঢ় হবে তাকে সম্মান করা শ্রদ্ধা করা তত সহজ হবে এই জন্য পৃথিবীতে সন্তান সন্ততি নিজের বাবা মাকে যতখানি শ্রদ্ধা করতে পারেন ভালোবাসতে পারেন দ্বিতীয় আর কাউকে সেইভাবে মানুষদের মধ্যে ভালো পারে না ইসলাম শিখিয়েছিল যে প্রতিটি মমিন তার জীবনের চেয়ে বেশি ভালোবাসবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে অমর ফারুক রাদি আল্লাহ তালহ জানতে চাইলেন নবী সাল্লাহ সাল্লামের কাছে ইয়া নবী আল্লাহ আমি তো সবার চেয়ে ভালোবাসতে পেরেছি কিন্তু আমার জীবনের চেয়ে পারি নাই পরিষ্কার জানিয়ে দেওয়া হলো যে তুমি এখনো মমিন হতে পারো নি সুপ্রিয় দর্শক শ্রোতা মুমিন জীবনে জীবনের চেয়ে ভালোবাসা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য মৌখিক না কাজ দিয়ে বিশ্বাস এবং কাজের মাধ্যমে সেটা প্রমাণ করতে হবে আর এই ভালোবাসা যদি যথার্থ হয় হাকিকি অর্থে হয় প্রকৃত অর্থে হয় তাহলে সেটারই রিফ্লেকশান আসবে সমাজে এবং সে আলোয় সমাজ উদ্ভাসিত হবে সে আলোয় পরিবার উদ্ভাসিত হবে হয়তো প্রশ্ন করতে পারেন যে আমি জীবনের চেয়ে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসবো আমার জীবনের চেয়ে তাহলে আমি আমার পিতাকে মাতাকে সন্তানকে আত্মীয় স্বজনকে কীভাবে ভালোবাসবো তাদের কম বাসবো না ওই ভালোবাসাই আপনাকে শেখাবে কি অকৃত্রিম ভালোবাসা সন্তান সন্ততিকে দেওয়া যায় কারণ আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা এক ধরনের সন্তান সন্ততির ভালোবাসা এক ধরনের পিতামাতার ভালোবাসা এক ধরনের একই মানুষ আমরা ভালোবাসি আমরা সন্তানকে ভালোবাসি আমরা স্ত্রীকে ভালোবাসি আমরা বাবা মাকে ভালোবাসি আমরা প্রতিবেশীকে ভালোবাসি আমরা ভাই বোনকে ভালোবাসি এই ভালোবাসা এবং দয়া সম্পর্কের সাথে সম্পৃক্ত এক একজনের ধরন এবং প্রকৃতি আর একজনের সাথে সেই ভিন্নতা রয়েছে কিন্তু একজন মমিনের হৃদয় কখনো ভালোবাসা শূন্য হতে পারে না নিষ্ঠুরতা কোনো মমিনের পরিচয় হতে পারে না দয়া শূন্য ভালোবাসা শূন্য কোনো মমিন হতে পারে না সেই জন্য ইসলাম মানুষকে নিজের অস্তিত্বকে বিলিয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে বলেছেন এর অর্থই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের যত নির্দেশ রয়েছে সেই নির্দেশ জন্য আমরা অকপটে অবলীলায় নিজের জীবনকে উপেক্ষা করে মানতে পারি আর সেই নির্দেশের মধ্যেই রয়েছে অবিল ওয়ালেদাইনি হাসানা আল্লাহর ইবাদতের পরেই বাবা মার সাথে এসানপূর্ণ আচরণ করতে হবে এই ভালোবাসার মধ্যেই নিশ্চিত করা হয়েছে মানুষের প্রতি জুলুমের দরজা চিরতরে বন্ধ করে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিঃস্বার্থভাবে ভালোবাসার মধ্যেই রয়েছে যে সন্তান সন্ততির জন্য কি পরিমাণ ত্যাগ করতে হবে কি দায়িত্ব এবং অধিকার রয়েছে এই ভালোবাসার মধ্যেই আল্লাহ তালা সন্তান সন্তানকে শিখিয়ে দিয়েছেন যে কিভাবে বাবা মাকে ভালোবাসতে হবে কাজে এবং দোয়ায় রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাবিরা এই ভালোবাসার মধ্যেই শিখিয়ে দেওয়া হয়েছে যে বাবা মা যেন উহ শব্দটিও না করেন তারা বার্ধক্যে গেলে তাদের সাথে কি আচরণ করতে হবে কত সম্মান সূচক আচরণ করতে হবে গরিবের সাথে দুঃখী মানুষের সাথে অসহায় মানুষের সাথে দারিদ্র পীড়িত মানুষের সাথে বঞ্চিত লোকদের সাথে কি আচরণ করতে হবে সুতরাং মুসলিম সমাজ মুসলিম সমাজের মানুষদেরকে সদস্যদেরকে ইসলাম যে দয়া এবং ভালোবাসার কথা বলেছেন ইসলামের দয়া এবং ভালোবাসার যে প্রক্রিয়া যে বৈশিষ্ট্য যে পদ্ধতি নবী সাল্লাহ আলাইসাল্লাম দেখিয়েছেন নিজ জীবন দিয়ে যে গুণে গুণান্বিত হয়ে তিনি আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে রহমতুল্লিল আলামিন হিসাবে সমগ্র সৃষ্টি নিচয়ের জন্য তিনি দয়া প্রতীক হিসাবে এসছেন সেই নবীর উম্মাত হিসাবে সেই দিনের অনুসারী হিসাবে আমাদের হৃদয়কে পরিপূর্ণ করতে হবে ভালোবাসা এবং দয়া মায়া দিয়ে তবেই একটি দরদি সমাজ প্রীতিপূর্ণ সমাজ ভালোবাসাপূর্ণ সমাজ গঠিত হতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যে কোনো কাজকে কঠোরতা দিয়ে আদায়ের চেষ্টা করি অনেকে আবার অনেকে আছে ভালোবাসা দিয়ে আদায়ের চেষ্টা করি দয়া দিয়ে আদায়ের চেষ্টা করি দেখবেন কঠোরতার চেয়ে ভালোবাসা দিয়ে দয়া দিয়ে প্রীতিপূর্ণ আচরণ দিয়ে অধিকাংশ সময় আমি বলছি না সবসময় অধিকাংশ সময় বেশি কাজ সুন্দর কাজ আদায় করা সম্ভব হয় তো সেই জন্য আসুন আজকের আমাদের সমাজে যে নিষ্ঠুরতা যে পাশবিকতা চলছে এটি কোনো মানবীয় সমাজের বৈশিষ্ট্য না পাশবিকতা পশুর আচরণ নিষ্ঠুরতা কোনো মমনের আচরণ হতে পারে না সেই জন্য আজকের হিংসা বিদ্বেষ সন্ত্রাস অন্যায় অবিচার জুলুম এই সব কিছুর মূলে যে জিনিসগুলো মৌলিকভাবে কাজ করে থাকে ক্রিয়াশীল হিসাবে থাকে ক্রিয়াশীল থাকে সক্রিয় থাকে সেই জিনিসগুলো হলো মানুষের হৃদয়ের মানুষের প্রতি আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা উঠে যাওয়া দয়া উঠে যাওয়া আমরা অন্য হাদিসে জেনেছি আল্লাহ তালা বলেছেন যে যে মানুষকে মানে সৃষ্টিকে ভালোবাসতে পারে না সে আল্লাহর কাছে ভালোবাসা আশা করতে পারে না সম্মানিত উপস্থিতি সেই জন্য আসুন আমাদের জীবনকে জীবনের আচরণ থেকে প্রাত্যহিক জীবনের চিন্তা আচরণ এর মধ্য থেকে নিষ্ঠুরতাকে পরিহার করি নির্যাতন জুলুমের চিন্তাকে পরিহার করি পারস্পরিক মানুষের প্রতি আমাদের কল্যাণ চিন্তাকে বাড়িয়ে দিই দয়া এবং ভালোবাসার চিন্তাকে বাড়িয়ে দিই ভালোবাসা এবং দয়ার মাধ্যমে আসুন আমাদের পরিবার আমাদের সমাজকে সুন্দর শান্তিপূর্ণ করে গড়ে তুলি ইসলামের এই মহৎ নির্দেশনা মেনে চলতে পারলেই কেবল আমাদের এই নির্মমতাকে আমরা বিদায় দিতে পারব আল্লাহ আমাদের সেই তৌফিকে নায়ত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু